Muslim first or Indian first. And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong.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 পৃথিবী ধ্বংসের যেসবগুলি লক্ষণ আল্লাহ রসুল উল্লেখ করেছেন সেইগুলি জেনে বুঝে সেইগুলি অনুযায়ী আমল করা সতর্ক সাবধান থাকা মানুষের একান্ত জরুরি তার একটি জরুরি হচ্ছে দাজ্জালের বিষয়টি দাজ্জাল একদিন বের হবে যেমনভাবে পৃথিবী ধ্বংসের বড় একটি লক্ষণ এজুজ মাজুজের বের হওয়া এজুজ মাজুজ যেমন বের হবে পৃথিবীর সব কিছু ধ্বংস নষ্ট করে দিবে ঠিক তেমনি দাজ্জালও বের হবে দাজ্জালের আমরা বিবরণ কিছু জানি দাজ্জালের নিজের পরিচয় দিতে গিয়ে আমরা বলছি যে ফাতেমা কায়েস বিবরণ দিচ্ছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তামিমদারি একজন লোক খ্রিস্টান ছিল এসে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করে বিবরণ দিচ্ছে যে আমরা একটা বড় স্টিমারে উঠেছিলাম সেই স্টিমার আমাদেরকে এক মাস যাবত নিয়ে খেলেছিল তারপর আমরা ছোট নৌকায় উঠে একটা স্থানে গেলাম সেখানে দাজ্জালের সাথে আমাদের দেখা হলো দাজ্জালকে আমরা প্রথমে চিনতে না পারে জিজ্ঞাসা করলাম তুমি কে দাজ্জাল বলল তোমাদের বিবরণ আগে দাও তারপর আমরা বিবরণ দিলাম দাজ্জাল এক পর্যায়ে আমাদেরকে জিজ্ঞাসা করল যে নিরক্ষর নবীর অবস্থা কি আমরা বললাম যে তিনি এখন মক্কা থেকে মদিনেই পালিয়ে গেছেন তারপরে দাজ্জাল আমাদেরকে জিজ্ঞাসা করল যে তার এখন অবস্থা মদিনায় কেমন আমরা বললাম যে দাজ্জালের এখন অবস্থা একটা বালতির মতো একবার জয়ী একবার পরাজয়ী এরপরে দাজ্জাল বলল পৃথিবীবাসীর উচিত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মেনে নেওয়া পৃথিবীবাসীর উচিত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করা ফাউখ বেরুকুম আমি তোমাদেরকে বলি আমি কে আন্নি আনা দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমি তোমাদেরকে যে সবগুলি বিষয় জানতে চাইলাম জানতে চাওয়ার পরে আমি একটা বাক্য বললাম পৃথিবীবাসীর উচিত মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেনে নেওয়া এরপরে আমি বলছি আমি দাজ্জাল আল্লাহ তালা আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দিবেন আমি অনুমতি পেয়ে এই পৃথিবীতে চলব চল্লিশ দিন চল্লিশ দিন চলে সারা পৃথিবীকে দেখে নিব ইল্লা মদিনা আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না সারা পৃথিবী চল্লিশ দিনে ঘুরব একদিন হবে এক বছরের সমান এ হাদিস থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে এ অংশে তার একটা আমরা জানি পৃথিবীর অনেক অংশেই সূর্য যায় না অন্ধকার হয়ে থাকে পৃথিবীর অনেক অংশের লোক সূর্যকে দেখতে পায় না কাজেই তারা সূর্য দেখে মাপ করতে পারবে না তারা রাত দিন হিসাব করবে এইভাবে ঘড়ি দেখে একটা অনুমান করে আল্লাহর নবী এই কথাটাই বললেন চল্লিশ দিনে আমি সারা পৃথিবী ঘুরে নেব তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না যতবার আমি মক্কা এবং মদিনায় প্রবেশের চেষ্টা করব। মক্কা এবং মদিনের জন্য বারোটা পথ রয়েছে প্রত্যেক পথের উপরে ফেরেস্তা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে যে কোনো ব্যক্তি প্রবেশ করলে ফেরেস্তা তাকে হত্যা করবে আমি যদি জোর করে প্রবেশ করতে যাই তাহলে ফেরেস্তা আমাকে হত্যা করবে আমি মদিনায় প্রবেশ করতে পারবো না এই পর্যন্ত বলে আল্লাহ রাসুলের হাতে একটা লাঠি ছিল তিনি লাঠি দিয়ে ওই কাঠের মিম্বারের উপরে আঘাত করে বলতে লাগলেন হি তাইবা হি তাইবা হি তাইবা এটাই হচ্ছে মদিনা এটাই হচ্ছে মদিনা এটাই হচ্ছে মদিনে যেই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না অত্র লম্বা হাদিসে আমরা একটা দাজ্জালের পূর্ণ বিবরণ বুঝলাম দাজ্জাল কিভাবে আছে আর কিভাবে থাকে এটা বুঝতে পারলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম এ পর্যন্ত বলে বললেন এক রোজ মিনাল মশরেক এক রোজ মিনাল মাগরেব এক রোজ মিনাল বাহার দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে পশ্চিম দিক থেকে দাজ্জাল বের হবে সমুদ্র হতে দাজ্জাল কোথায় আছে কেয়ামাত পর্যন্ত মানুষ তাকে খুঁজে পাবে না কোনো মেশিন দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষ দাজ্জালকে বের করতে পারবে না যেদিন পৃথিবী ধ্বংসের সময় হয়ে যাবে সেই দিন দাজ্জাল তার নিজ স্থান থেকে বের হয়ে আসবে এবং সিরিয়ার একটা গ্রামের লুদ্দা নামক দরজায় গিয়ে ঈসা আলাইসাল্লামের হাতে আটকা পড়ে তাকে ঈসা আলাইসাল্লাম হত্যা করবেন সিরিয়ার লুদ্দা নামক গ্রামের একটা দরজায় দাজ্জাল ঈসা আলাইসাল্লামের হাতে নিহত হবে দাজ্জাল জাতির জন্য মুসলমানের জন্য খুব ভয়াবহ একজন প্রাণী বলতে হয় রাসুল সাল্লাহ সাল্লাম দাজ্জাল থেকে সর্বতা পরিত্রাণ চাইতেন তিনি বলতেন জুবনে অল বখলে অল কাসল মিন কাবরে মিন জাল আমি আল্লাহর নিকটে ভীরতা থেকে বাঁচতে চাচ্ছি আমি আল্লাহর নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আমি আল্লাহর নিকটে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি আমি আল্লাহর নিকটে দাজ্জাল থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহ রাসুল দাজ্জাল থেকে বাঁচার জন্য সর্বদা দোয়া প্রার্থনা করতেন আইসা রাজি আল্লাহ তালা আনহা বলেন যখনই তিনি সলাপ শেষ করতে যেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন আল্লাহমা ইন্নি আউজুবেকা মিন আজাবিল কবর ও আউজুবেকা মিন আজাবে জাহান্নাম ও আউজুবেকা মিন ফেতনাতিল মসিহিদ জাল আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আবহরাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ে তাহলে আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নেবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো এক বৈঠকে বলেন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না পৃথিবী ধ্বংসের ব্যাপারে আল্লাহ তালা বলেন আলকারিয়ে মহা দুর্ঘটনা মালকারিয়ে মহা দুর্ঘটনা কি অমাদ্রাকা মালকারিয়ে হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইয়মে না সকাল ফারাসিল মাহফুজ যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই পঙ্গপালের নেই সেটাই হচ্ছে মহা দুর্ঘটনা অতাকুল জীবালো কাল এহনিল মংফুস আর সেই দিন এই পাহাড়গুলি হবে একেবারে ধ্বনিত পশমের নেই হয়ে যাবে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বচ্ছন্দময় আনন্দময় জায়গা জান্নাত ও আম্মামাং খাফাত মহজিনহু ফাউম্মহু হাবিয়ে আর সেই দিন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর হাবিয়ে ওমাদ্রাকা মা হে হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন গভীর হাবিয়া নামক জাহান নামটি কি নারুন হামিয়ে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পৃথিবী ভেঙে যাবে সেদিন মানুষের অবস্থা এইরকম একটা হয়ে যাবে আমরা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণ উল্লেখ করার পরে এখন বলতে যাচ্ছি যে পৃথিবী কিভাবে ভেঙে ছারখার হয়ে যাবে পৃথিবী কিভাবে ভেঙে একাকার হয়ে যাবে কিভাবে সূর্য নষ্ট হবে কিভাবে তারকাগুলি ছড়িয়ে যাবে একেবারে বিক্ষিপ্ত হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী এখন আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে পৃথিবী ভেঙে যাওয়ার বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কোরআনের আলো আল্লাহ সুবহান সাত করছেন করেছেন কোরআনে কারীমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল জোড়া সৃষ্টি করেছেন সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয় মুজাফফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক bin Yusuf, Dr. Hafiz ABM Hezbollah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam.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 চোখে দেখতে চায় কিভাবে পৃথিবী ধ্বংস হবে এটা যদি কেউ বাস্তব দর্শন করতে চায় দেখতে চাই তাহলে তাকে পড়তে হবে সুরা কুব্বেরাত তাহলে তাকে পড়তে হবে সুরা ইনফেতার তাহলে তাকে পড়তে হবে সুরা ইনশেকাক আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলছেন যে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বললেন সুরা কুব্বেরাত সুরা ইনফেতার সুরা ইনশেকাক এই সুরাগুলি আমার মাথার চুলকে পাকিয়ে দিল আমি এইগুলি দেখতে দেখতে দেখতে দেখতেই আমার মাথার চুল পেকে গেল মানুষ একে বাস্তব বুঝতে চায় না মানুষ এসব সুরাগুলি পড়তে চায় না মানুষ যদি এটা বাস্তব দেখতে চেত পড়তে চাইতো বুঝতে চাইতো তাহলে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে এটা তারা বুঝতে পারত সম্মানিত দর্শক মন্ডলী মহান আল্লাহ বলেন এদা শামস কুব্বেরাত যেদিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে কাদারাত যেদিন তারকা সমূহকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত করে দেওয়া হবে ওয়াইদাল জিবাল সুইয়েরাত যেদিন পাহাড় সমূহকে চলমান করে দেওয়া হবে বালু কণার নেই আকাশে উড়িয়ে দেওয়া হবে ধনিত তুলার নেই ধনিত পশমের নেই আকাশে পাহাড় সমূহকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে ওইদাল বিহার ও সূর্যরাত যেই দিন সমুদ্রে বিস্ফোরণ ঘটানো হবে ওয়েদাল ওহুস ও হুসেরাত যেই দিন সমস্ত পশু প্রাণীকে একাত্রিত করা হবে একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পশু প্রাণী এসেছে আছে আসবে জলে ও স্থলে সব পশু প্রাণীকে বিচারের কাঠগড়াতে একাত্রিত করা হবে এবং সবার বিচার হবে যদিচ মানুষ এবং জিন ছাড়া কারো জাহান্নাম জান্নাত হবে না তবে বিচারের কাঠগড়াতে সব প্রাণীকে একাত্রিত করে বিচার করা হবে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলছেন প্রত্যেক হকদারকে তার হক পৌঁছিয়ে দেওয়া হবে বিচারের কাঠগড়াতে এমনকি যেসব পশু শিং থাকার কারণে অন্য পশুকে আঘাত করেছে বিচারের কাঠগড়াতে আল্লাহ তালা শিংবিহীন পশুকে শিং দিয়ে বলবেন তুমি আঘাত করে পরিশোধ করে নাও তারপর এটা মিটে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের কাঠগড়াতে সমস্ত পশু প্রাণীকে একত্রিত করা হবে এবং সেখানে বিচার করা হবে বিচারের পরে কোনো পশু প্রাণীর জাহান্নাম জান্নাত হবে না তবে মানুষ এবং জিনের জাহান্নাম জান্নাত হবে মহান আল্লাহ বলেন যেদিন পশু প্রাণীকে বিচারের মাঠে একাত্রিত করা হবে যেদিন আত্মাসমূহকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে যত মানুষ মারা গেছে মাটিতে আছে তার আত্মাকে বের করে তার শরীরকে বের করে আত্মাটাকে দেহের সাথে জড়িয়ে দিয়ে মানুষ তৈরি করা হবে ওয়েদাল মউদাত সুয়েলাত কোতেলাত যেই দিন প্রত্যেক যে মেয়েকে জীবিত হত্যা করা হয়েছে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই দিন জিজ্ঞাসা করা হবে বলো তো মেয়ে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে তুমি কি পাপ করেছিলে যে তোমাকে হত্যা করা হলো ও কোষে যেই দিন আকাশকে খুলে দেওয়া হবে মাথার উপরে কোনো আকাশ থাকবে না একেবারে ফাঁকা থাকবে আল্লাহ তালা বলেন যেই দিন জাহান নামকে উত্তেজিত করা হবে যেই দিন জাহান নামের আগুনকে আরো তেজস্বী করে তোলা হবে ওয়াইদাল জান্নাত উজলে ফাত যেই দিন জান্নাতকে মানুষের নিকটে করে দেওয়া হবে আলিমাত আহাজারাত সেই দিন মানুষ জেনে নিবে কি উপস্থিত করেছে সেই দিনে কেয়ামত সব কিছু ভেঙে যাবে ধ্বংস হয়ে যাবে আত্মাকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে সেই দিন মানুষ জানতে পারবে পাপ নিয়ে উপস্থিত হয়েছে না নেকি নিয়ে উপস্থিত হয়েছে গুনা নিয়ে উপস্থিত হয়েছে না নেকি নিয়ে উপস্থিত হয়েছে সেদিন মানুষ বুঝতে পারবে আল্লাহ তালা বলেন যেই দিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে যেই দিন তারকা সমূহ একেবারে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে ওয়াইদাল বিহার ও ফুজ্জরাত যেই দিন সমুদ্রে আগুন লেগে যাবে ওয়াইদাল কবুর ও বসেরাত যেই দিন কবর হতে মানুষকে বের করা হবে আলিমাত নফসুম্মা কাদ্দামাত ওয়াক্ষারাত সেই দিন মানুষ জেনে যাবে পূর্বে কি পাঠিয়েছে পরে কি পাঠিয়েছে আল্লাহ বলেন এজাজুল জেলাতিল যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে ওয়াখরাজাতিল পৃথিবী তার ভারী ভারী বস্তুগুলিকে বের করে দিবে অকালাল ইনসান মালাহা সেই দিন মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে সেই দিন আল্লাহ তালা পৃথিবীকে বলবেন পৃথিবী তোমার ভিতরের ভারী ভারী বস্তুগুলিকে বের করে দাও মাটির ভিতরে লোহা আছে পাথর আছে সেইগুলি সেই দিন পৃথিবী বের করে দিবে মানুষ অবাক হয়ে বলবে আজ পৃথিবীর কি হয়েছে কেন সে এগুলি বের করে দিল সেই দিন পৃথিবীর উপরে যা কিছু সংঘটিত হয়েছে সব বলে দিবে মানুষ যেখানে যা করছে ও বলছে সেই দিন পৃথিবী সব কিছু বলে দিবে কেয়ামাতের মাঠে মানুষের অপমান হওয়ার অনেক মাধ্যম আছে তার একটি হচ্ছে পৃথিবী মানুষকে তার কর্মের কথা বলে দিবে তাই আল্লাহ তালা বলছেন সেই দিন পৃথিবী তার উপরে যা কিছু সংঘটিত হয়েছে সব কিছু বলে দিবে সেই দিন মানুষ ছিন্ন ভিন্ন হয়ে উপস্থিত হবে যেন তাদের কর্ম তাকে দেখানো হয় আল্লাহ তালা বলছেন কেউ যদি সরিষা সম পরিমাণ ভালো আমল করে থাকে তাহলে তাকে দেখানো হবে কেউ যদি সরিষা সম পরিমাণ মন্দ আমল করে থাকে তাহলেও তাকে দেখানো হবে পৃথিবী এইভাবেই ভেঙে ছারখার একাকার হয়ে যাবে মহান আল্লাহ বলেন যেই দিন বাঁশিতে ফোঁক দেওয়া হবে পৃথিবী ভেঙে দেওয়ার জন্য মাসিতে ফোঁক দেওয়ার সাথে সাথে একেবারে সারা পৃথিবী ক্ষয়লয় হয়ে যাবে আবু হরাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন কেই ফানামো আমি আনন্দ ফুর্তি কি করে করতে পারি আমি ভোগ বিলাস কি করে করতে পারি কাদ ইলতাকামা সাহেব সুরে ইসরাফিল বাঁশি মুখে করে আছেন তিনি মাথাটা একটু নিচু করে কান আল্লাহ তালার দিকে লাগিয়ে এক খেয়ালে চেয়ে আছেন তিনি অপেক্ষামান রয়েছেন কখন আল্লাহ তাকে পৃথিবী ধ্বংসের জন্য বলবেন বাস্তব আমরা এরূপ দেখাতে পারি ঠিক অনুমান করতে পারেন এসরাফিল আলাই বাঁশিটা মুখে নিয়ে এইভাবে তিনি অপেক্ষমান রয়েছেন কখন আল্লাহ তালা তাকে এই পৃথিবী ভেঙে দেওয়ার জন্য আদেশ করবেন যখনই আল্লাহ তালা তাকে এই পৃথিবী ভেঙে দেওয়ার জন্য আদেশ করবেন তখনই পৃথিবী নড়ে উঠবে একেবারে থর করে মহান আল্লাহ বলেন অন্যাসিয়াতে ঘরকা যেদিন নাস্তা হাতে আমরা তার জফুর রাজেফা যেই দিন পৃথিবী কেঁপে উঠবে এরপরে একবারে প্রচণ্ডভাবে আর একটা আঘাত আসবে মহান আল্লাহ বলছেন যেই দিন এদা জাতি অন্য জগতে এসেছে সাক্ষা একেবারে কান ফাটানো শব্দ যেদিন বের হবে যেদিন বিকট শব্দ বের হবে সেই দিনই পৃথিবী ভেঙে একেবারে একাকার হয়ে যাবে সেই দিন পৃথিবী ভেঙে একেবারে ক্ষয়লয় হয়ে যাবে মহান আল্লাহ বলেন ওই সময়তে মানুষ কবর থেকে উঠে একদিকে দৌড়াতে থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী সেই দিন পৃথিবীকে আল্লাহ বড় করবেন এই জন্য যে ওই বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠ থাকবে মানুষ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে সব কিছু এই জন্য বিচারের মাঠকে বড় করা হবে মহান আল্লাহ বলছেন ওয়াইদাল আরজ মুদ্দাত পৃথিবীকে যেদিন সম্প্রসারিত করা হবে আর পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিয়ে সে শূন্য হয়ে যাবে তার জন্য এটাই যথার্থ যে আল্লাহ তাকে যা আদেশ করেছেন সে মেনে নেবে সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবী জড় বস্তু আল্লাহর কথা মানেন দুঃখিত আল্লাহ তুমি আমাদের একটু দয়া করো যেন আমরা জাতিকে হক কথা বোঝাতে পারি সম্মানিত দর্শক মন্ডলী দেখুন পৃথিবীর জড় বস্তু আল্লাহর আদেশ মানে আল্লাহ তালা বলছেন পৃথিবী নিজে নিজে ভেঙে যাবে এটা মেনে নেওয়া তার জন্য যথার্থ আমরা মানুষ সবচেয়ে উত্তম জাতি আমাদের বিবেক আছে আমরা কতগুলি মেনে নিয়ে আল্লাহকে মানি কেয়ামত বলে ভয় করি কেয়ামতের বাস্তব রূপকে ভয় করি কবর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 সোয়েব BIC code I BO BGB বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়